কাশ্মীরের ইতিহাস ও মুসলিমদের অবস্থা দুই কাশ্মীরের ইতিহাস ও মুসলিমদের অবস্থা নিয়ে নির্মিত প্রথম পর্বে আমরা খুব সংক্ষেপে কাশ্মীরে ইসলাম আগমনে দাওয়াত জিহাদের ঐতিহাসিক ধারা বিবরণী দেখলাম এই পর্বে আমরা দেখব কাশ্মীরের মুসলিমদের উপর শিখ ও হিন্দু মুশরিকদের অত্যাচারের ঐতিহাসিক বিবরণ একই সাথে দেখব ক্রুসেডার ব্রিটিশ ও ডোগরা হিন্দু জমিদারের আতাতের মাধ্যমে কাশ্মীরের ক্ষমতা দখলের অদ্যপান্ত কাশ্মীরে শিখ শাসনের সাতাইশ বছর হিন্দু রাষ্ট্রের সূচনা হজরত আবু হুরাই রাজিয়াল্লাহ আনহুতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহু আসাল্লাম এরশাদ করেন শীঘ্রই মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য আহ্বান করতে থাকবে যেভাবে মানুষ তাদের সাথে খাবার খাওয়ার জন্য একে অন্যকে আহ্বান করে জিজ্ঞাসা করা হলো তখন কি আমরা সংখ্যায় কম হব তিনি বললেন না বরং তোমরা সংখ্যায় হবে অগণিত কিন্তু তোমরা সমুদ্রে ফেনার মতো হবে যাকে সহজেই সামুদ্রিক স্রোত বয়ে নিয়ে যায় এবং আল্লাহ তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দিবেন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রসুল ওয়াহান কি তিনি বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা ও কিতালকে অপছন্দ করা ভোগবিলাসিতায় মগ্ন মোগল শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে খ্রিশ্চান ক্রুসেডার হিন্দু মারাঠা শিখ সহ বিভিন্ন ফিতনা অন্ধকার কালো রাত্রির ন্যায় মুসলিম সমাজকে চতুর্দিক থেকে ঘায়েল করে নিয়েছিল দাওয়াত ও জিহাদ সে তো দূর কি বাত উল্টো মোঘল বাদশাহ আকবর ইসলাম ত্যাগ করে দিনে ইলাহি নামে এক নতুন ধর্মের প্রবর্তন করে এবং যত ধরনের বাতিল মতাদর্শ আছে তাদের পৃষ্ঠপোষকতা শুরু করে কাশ্মীরের ইতিহাস আলোচনায় তেমনিভাবে উঠে আসে কুফরি শিখ মতাদর্শের ফিতনা বাদশাহ আকবরের পৃষ্ঠপোষকতায় শিখরা শক্তিশালী হয়ে ওঠে তারা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে শিখ নেতা দাস বৈরাগী হাজার হাজার মুসলমানদের হত্যা করে এবং গ্রামের পর গ্রাম লুট করে নেয় সময়ের পরিক্রমায় সতেরোশো নিরানব্বই সালে শিখ নেতা রঞ্জিত সিং পাঞ্জাবে লাহোর দখল করে নেয় রঞ্জিত সিং মুসলমানদের ইবাদত বন্দেগীর উপর বিধিনিষেধ আরোপ করে এবং মসজিদ ও মুসলিমদের কবরগুলোর ইজ্জত নষ্ট করতে থাকে পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে আল্লামা ইকবাল তার কবিতাতে লিখেছেন শিখ সেনা নিয়ে গেছে কোরআন তরবারি মরেছে দেশের মুসলমানিত্ব ও ইমানদারি শিখ শাসন আমলে মুসলিমদের করুণ অবস্থা বর্ণনা করে রায়বাহাদুর কানাইয়া লাল তার তারিখে লাহোর বইয়ে লিখেছেন বাদশাহী মসজিদকে ঘোরার আস্তাবল ও অস্ত্রের গোদামে পরিণত করা হয় মসজিদের ঝাড়বাতি ও সব দামি রত্নপাতর লুট করে নিয়েছিল শিখরা বিখ্যাত বেগমশাহী মসজিদকে সেনা ছাউনি ও গোলাবারুদের গোদাম বানিয়ে ফেলে রঞ্জিত সিং তাই এখনও এই মসজিদকে বারুদ মসজিদ নামেই ডাকা হয় একইভাবে লাহোরের চিনিয়ানওয়ালি মসজিদ ধ্বংস করা হয় বিখ্যাত মতি মসজিদকে মতি মন্দিরে রূপান্তর করেছিল শিখরা ওম্মার দরদি ভাইদের প্রতি আমাদের আরজ নিছক ইতিহাস বর্ণনা করা আমাদের উদ্দেশ্য নয় ইতিহাসের পাতায় পাতায় আমাদের জন্য আছে শিক্ষা ও করণীয় দিক নির্দেশনা মুসলিম জাতি যতদিন দাওয়াত ও জিহাদের দায়িত্ব অঞ্জাম দিয়েছে ততদিন আমরা ছিলাম বিজয়ী জাতি দায়িত্বের অবহেলা ও গাফলতির পরিণামে আমরা পরিণত হয়েছি কুফফারদের গোলামে পাঞ্জাবের সোনালী মসজিদের পাশে এক শিখ মহিলা বাস করত সেই মহিলা মসজিদের পাশে উপাসনার জন্য তৈরি করে শিখদের বাউলি আজানের শব্দে শিখ মহিলার উপাসনায় যেন বিঘ্ন না ঘটে তাই মসজিদে আজান নিষিদ্ধ করা হয় এবং পুরো মসজিদ গরুর গোবর দিয়ে ভরে দেওয়া হয় অত্যাচারী শিখদের অধীনে এমনই কঠিন সময় পার করতে হতো মুসলমানদের আহমদ শাহ দুরাই রহেমাউল্লার নেতৃত্বে আফগান মুসলিম বাহিনী যে শুধু হিন্দু মারাটা আগ্রাসী শক্তিকে রুখে দিয়েছিল তা নয় বরং শিখদের বিরুদ্ধেও লড়তে হয়েছে কয়েক প্রজন্ম তাই কাশ্মীর ও এর পার্শ্ববর্তী এলাকায় দাওয়াত জিহাদের ইতিহাসে শিখ শাসন আমল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রায় পাঁচশো বছর কাশ্মীর ছিল মুসলিমদের অধীনে কিন্তু আঠারোশো সালে লাহোরের শিখ খালাসা দরবারের রাজা রণজিৎ সিং আফগানদের পরাজিত করে কাশ্মীর দখল করে নেয় এর ফলে ইতিহাসের এক দীর্ঘ সময়ের জন্য কাশ্মীর মুসলিমদের হাতছাড়া হয়ে যায় এবং সাতাশ বছরের জন্য শিখ ও পর্যায়ক্রমে বিংশ শতাব্দীর এই সময় পর্যন্ত হিন্দুদের দখলদারিত্বে চলে যায় কাশ্মীর শিখদের কাশ্মীর দখলের সাথে সাথে পাঞ্জাবের মতো কাশ্মীরের মুসলমানদের উপরও নেমে আসে চরম দুর্দিন মহারাজা রঞ্জিত সিংয়ের নিয়োগকৃত শিখ গভর্নররা এক অমানবিক ও নিষ্ঠুর শাসনীতি চালু করে কাশ্মীরে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত কাশ্মীরে ইসলাম বিরোধী আইন জারি করে এই বিশাল জনগোষ্ঠীকে দিন ও ধর্মীয়ভাবে পঙ্গু বানিয়ে ফেলা হয় লাহোরে যেভাবে বাদশাহী মসজিদকে ঘোরার আস্থা বলে পরিণত করেছিল শিখরা ঠিক তেমনিভাবে কাশ্মীরি শিখ প্রশাসনের দ্বিতীয় গভর্নর দেওয়ান মতিরামের নির্দেশে শ্রীনগর শহরের কেন্দ্রীয় জামা মসজিদে প্রকাশ্যে নামাজ আদায় নিষিদ্ধ করা হয় এবং পুরো কাশ্মীর উপত্যকায় আজান নিষিদ্ধ করা হয় শিখরা গরু জবাই করার উপরও নিষেধাজ্ঞা জারি করে এবং এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড গভর্নরের নির্দেশে খানকা ও মসজিদের মালিকানাধীন জায়গা জমি রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করা হয় জুলুমের শিকার হওয়া এমনই একটি মসজিদ হল শ্রীনগর শহরের নায়েব মসজিদ বা পাথর মসজিদ যা খাদ্য হিসেবে ব্যবহারের জন্য রাষ্ট্রের সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করা হয়েছিল মসজিদের পাথরের স্ল্যাবগুলো উপড়ে ফেলা হয় এবং পাথরগুলো ব্যবহার করা হয় বসন্ত বাগের সিঁড়ি তৈরিতে মোল্লা আখন মসজিদের পাথরের স্ল্যাবগুলো খুলে ফেলা হয় শিখদের ইসলাম ও মুসলিম বিদ্বেষী শাসনতন্ত্র যে শুধু মুসলিমদের নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয় বরং কাশ্মীর মুসলিমদের শত শত বছরের প্রাচীন সংস্কৃতি ও সভ্যতা ও নিদর্শন ধ্বংস করে একটি স্বতন্ত্র শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল তাদের লক্ষ্য উম্মার এই ক্রান্তিলগ্নে আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে আমিরুল মিনিন সৈয়দ আহমদ শহীদ ও মাওলানা ইসমাইল শহীদ রহমাহুল্লাহ শিখ মহারাজা রঞ্জিত সিংয়ের শাসনের বিরুদ্ধে জিহাদের ঝান্ডা উত্তোলন করেন আর এর মধ্য দিয়ে এক সুদূর প্রসারী গভীর পরিকল্পনা ও যুদ্ধের সূচনা হয় যা ভারতবর্ষকে বিদেশি শাসন ও পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতা অর্জন শরীয়ত প্রতিষ্ঠা ও মুসলিম সমাজের সংস্কারের দিকে পরিচালিত করে এই মহান দুই মুজাহিদের জিহাদি আন্দোলন কাশ্মীরের ইতিহাস আলোচনার এই ক্ষুদ্র পরিসরে তুলে ধরা সম্ভব নয় শিখদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে মাত্র সাতশো জন মুজাহিদ নিয়ে প্রায় দশ হাজার শিখ বাহিনীর বিরুদ্ধে জিহাদের এক পর্যায়ে শাহাদাত বরণ করেন সাইদ আহমদ শহীদ ও মৌলানা ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ অমৃতসর ট্রিটি হিন্দু খ্রিস্টানদের মাঝে মুসলিমদের কেনাবেচার বাইনানামা রঞ্জিত সিং কাশ্মীর দখলের পর জম্মু শিখ সমাজের একটি প্রশাসনিক প্রদেশে পরিণত হয় মোঘলদেরকে পরাজিত করে ভারতের অধিকাংশ এলাকা তখন ব্রিটিশ খ্রিস্টানদের দখলে এই সুযোগে জম্মুর ক্ষমতালোভী গাদ্দার হিন্দু জমিদার গোলাপ সিং শিখদের অধিগ্রস্ত হওয়া সত্ত্বেও মির্জাফরের মতো ব্রিটিশদের তোষামদি শুরু করে ফলে ক্রুসিডার ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করার এক দারুণ সুযোগ পেয়ে যায় আঠেরোশো ছেচল্লিশ সালে শিখদের পরাজিত করে পুরো পাঞ্জাব ও কাশ্মীর দখল করে নেয় খ্রিস্টানরা আর গাদ্দারির পুরস্কার স্বরূপ মাত্র পঁচাত্তর লাখ নানক শাহী রুপিতে কাশ্মীরকে গোলাপ সিংয়ের কাছে বিক্রি করে দেয় আঠারোশো ছেচল্লিশ সালে কাশ্মীরকে বিক্রির এই ঘটনা ইতিহাসে কোনো জাতির বিক্রি হওয়ার সর্বাধিক আলোচিত বিষয় যা অমৃতসর ট্রিটি নামে পরিচিত হাফেজ জালান্দারি তার বিখ্যাত উর্দু কবিতার শিরোনামে লিখেছিল পঁচাত্তর লাখ কাপ সৌদা ব্রিটিশরা হিন্দুদের কাছে শুধু কাশ্মীরের জমিন বিক্রি করেছিল তা নয় বরং কাশ্মীরের মুসলমানদেরকেও হিন্দুদের কাছে বিক্রি করে দেয় আল্লামা ইকবাল তার কবিতা লিখেছেন হাই ফসলের মাঠ পানির ছড়া উপত্যকার কৃষকদেরও ওরা বেছে দিল বেচতে বাদ রেখেনি কিছু কাশ্মীর দখলে হিন্দুত্ববাদী শক্তির অদ্যপান্ত ততদিনে কাশ্মীরের শতভাগ জনগণ ইসলাম গ্রহণ করেছে কিন্তু তা সত্ত্বেও হিন্দু জমিদার গোলাপ সিংয়ের পরিবার জম্মু কাশ্মীর শাসন করে একশো বছর এই পুরো এক শতাব্দী কাশ্মীর মুসলমানদের জন্য ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম অমানবিক শাসনকাল হিসেবে ইতিহাসবিদরা উল্লেখ করেন গোলাপ সিং তার বিনিয়োগ করা পঁচাত্তর লাখ রুপি উসুলের জন্য চালু করে ট্যাক্স এমন কিছু বাকি ছিল না যার জন্য ট্যাক্স দিতে হয়নি পরের এক শতাব্দীতে ডোগরা পরিবার বিনিয়োগের চেয়ে বহুগুণ বেশি সঞ্চয় করতে সক্ষম হয় শুধু উনিশ শতকের এক একটি বছর কাশ্মীর থেকে হিন্দুদের আদায় করা ট্যাক্সের পরিমাণ ছিল গড়ে পঁচিশ লাখ রুপি উদাহরণস্বরূপ শুধু আঠারোশো আটষট্টি সালে উপত্যকায় ট্যাক্স আদায় হয়েছিল আঠেরো লাখ ছত্রিশ হাজার তিনশো আঠারো রুপি তারপরের ইতিহাস আরও নির্মম আরও ভাগ্যাহত মুসলমানদের উপর হিন্দু জমিদারের শোষণের তীব্রতা এতটাই প্রবল ছিল যা হিন্দুদের প্রভু ব্রিটিশ খ্রিস্টানদের অবাক করে দেয় কৃষি জমির উপর কৃষকদের কোনো মালিকানা ছিল না উৎপাদিত ফসলের চার ভাগের তিন ভাগ দিয়ে দিতে হতো হিন্দু মহারাজাকে বিনা মজুরিতে কাজের জন্য জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হতো ব্যাগার ক্যাম্পে যেখান থেকে খুব কম সংখ্যক মানুষে জীবিত ফেরত আসতে পারত এমন কোনো পেশা ছিল না যেখানে ট্যাক্স আরোপ করা হয়নি এমনকি কোনো মুসলমান বিয়ে করতে চাইলেও ট্যাক্স দিতে হতো মহারাজা গোলাপ সিং থেকে রণবীর সিং রণবীর সিং থেকে প্রতাপ সিং এরপর মহারাজা হরি সিং এভাবে আঠারোশো ছেচল্লিশ সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত মোট একশো বছর ছিল মুসলমানদের উপর হিন্দুদের জুলম নির্যাতনের এক নিদারুণ সিলসিলা উনিশশো সাতচল্লিশ সাল পাকিস্তান সৃষ্টির পর কাশ্মীর উলামাইকরাম ডোগরা হিন্দু মহারাজার বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেন এবং জিহাদে অবতীর্ণ হন যাদের মধ্যে ছিলেন আমির শরিয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারি মৌলানা আবদুল্লাহ কফলগাই মৌলানা গোলাম হায়দার জান্দালুভি মৌলানা ইউসুফ খান আফপলন্দরি মৌলানা আব্দুল হামিদ কাসেমি মৌলানা আবদুল্লাহ খবি মৌলানা মুজাফর হোসেন নদভি সহ আরও ওলমায় কেরাম এই ফতোয়া এখনও বিদ্যমান এরপর শতকরা একশো ভাগ মুসলিম জনসংখ্যা সত্ত্বেও মহারাজা হরি সিং ভারতে যোগদান করে এবং কাশ্মীর হিন্দুত্ববাদী ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় কাশ্মীরের মুক্তি কোন পথে একজন মুসলিম হিসেবে কাশ্মীরের সোনালী স্মৃতি স্বজাতির কান্নার নোনা জল আমাদের মনকে নোনতা করে তোলে দুর্দম গতিময় ঝিলাম নদী কাশ্মীরে মুসলিম মুজাহিদ ও দায়ীদের ঐকান্তিক প্রচেষ্টা সাক্ষী হয়ে আছে বুলবুল শাহ কলন্দর থেকে মোহাম্মদ বিন কাসিম আহমদ শাহ আবদালি থেকে শহীদ জাকির মুসা রহিমাহুল্লা পর্যন্ত ইসলামের পতাকাবাহী মুজাহিদ ও দায়ীদের সোনালী ঐতিহ্য কাশ্মীরদের সামনে আছে আবার মুদ্রার অপর পাশে বৈচিত্র্যময় সেকুলার ভারতের বিভ্রান্তিকর প্রচারণার প্রতারিত গণতন্ত্র ও সেকুলারিজমের পতাকাবাহী শেখ আবদুল্লাদের দৃষ্টান্ত কাশ্মীর মুসলিমদের সামনে আছে যারা নিজেরাও ছিল হিন্দুদের দ্বারা প্রতারিত এবং নিরীহ জনগণকেও করেছে প্রতারিত ইতিহাস সাক্ষী বৌদ্ধবাদ ও হিন্দুত্ববাদের কুফরি থেকে যেমন কাশ্মীরকে মুক্ত করেছিল দাওয়াত জিহাদের কাফেলা তেমনিভাবে শিখদের দুঃশাসনের বিরুদ্ধেও লড়েছিল আহমেদ শহীদ ও ইসমাইল শহীদের মুজাহিদ কাফেলা গণতন্ত্র ও সেকুলারিজম কাশ্মীরকে মুক্তি দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না বরং গণতন্ত্র ও গণভোটের চটকদার স্লোগান মুসলিমদের বিভ্রান্ত করেছে বারবার কাশ্মীরের মুসলিমরাও এর ব্যতিক্রম নয় গণতন্ত্রকে ব্যবহার করা হয় কুফ্ফারদের নিজেদের স্বার্থে যেখানে মুসলিক কুফ্ফারা সংখ্যাগরিষ্ঠ কেবল সেখানেই তথাকথিত গণতান্ত্রিক মূল্যবোধ ও সংখ্যাগরিষ্ঠতার বলি আওড়ানো যায় আর যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতার বলি আওড়ানো এক নির্মম পরিহাস দেশভাগের সময় মুসলিম শাসকের অধীনে থাকা সত্ত্বেও শুধুমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে ভারতের দক্ষিণে হায়দ্রাবাদ ও পশ্চিমে জুননগরে মুসলিমদের তথাকথিত গণতন্ত্রের বলি আর বানানো হয় অন্যদিকে কাশ্মীরে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও শুধুমাত্র মহারাজা হরি সিং ডোগরা হিন্দু হওয়ার সুবাদে মুসলিমদের লাশ মারিয়ে কাশ্মীর দখল নেই ভারতীয় মুশরিক বাহিনী কাশ্মীরের মুসলিমদের ক্ষেত্রে তখন কোথায় ছিল গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠার বলি মূলত গণতন্ত্র একটি কুফুরি শাসন ব্যবস্থা একদিকে গণতন্ত্র ও সেকুলার জাতীয়তাবাদের নষ্ট চেতনা অন্যদিকে হিন্দুত্ববাদের যোগপথ আগ্রাসনের ক্ষত বিক্ষত কাশ্মীরের সামনে মুক্তির পথ দেখিয়ে যাচ্ছে মুজাহিদ ও দায়ীদের সোনালি ইতিহাস সৈয়দ আহমেদ শহীদ ও শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লার দাওয়াত জিহাদের কাফেলা যা রাইবেরেলি থেকে শুরু করে সীমান্ত এলাকা ও কাশ্মীরের গলি পর্যন্ত এসে পৌঁছেছিল সেই কাফেলা উপমহাদেশের মুজাহিদদের সুরতে আজ আবার পীর পাঞ্জালের উপত্যকায় এসে পৌঁছেছে আসুন দয়াল নবী সাল্লু আলহিহাস্লামের সুসংবাদের অধিকারী এই গাজুয়াই হিন্দের সিপাহী হয়ে যায় যে যুদ্ধের শহীদগণ হবে সর্বোত্তম শহীদ এবং যে যুদ্ধের গাজীগণের পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি